হাদিস নম্বর নয় عن ابي ايوب الانصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا اكل او شرب قال الحمد لله الذي اطعم وسقى وسوغه وجعل له مخرجا পানাহারের পর পঠনীয় দোয়া আবু আইয়ুব আল আনসারি রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন পানাহার করতেন তখন এই দোয়াটি বলতেন আলহামদুলিল্লাহিল্লাদি আতআমা ওয়াসাকা ওয়াসওয়াগাহ ওয়াজআল লাহু মখরাজা অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি খাদ্য দ্রব্য ও পানীয় দ্রব্য প্রদান করেছেন এবং সেগুলিকে গলাধ্যকরণ করিয়েছেন অতপর দেহ থেকে সেগুলি বের হওয়ার পথও করে দিয়েছেন সোনান আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো একান্ন আল্লামা নাসিরুদ্দিন আল আলবানি এই হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু আইয়ুব আল আনসারি রদিয়াল্লাহ আনহ তিনি হলেন খালিদ বিন জঈদ বিন কুলেইব আল খজরাজি একজন বিশিষ্ট ও বিখ্যাত সাহাবি তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে আকাবার দ্বিতীয় বায়াত বা অঙ্গীকারে যোগদান করেছিলেন এবং বদরের যুদ্ধে ওহদের যুদ্ধে এবং আরও সমস্ত যুদ্ধে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন তিনি আল্লাহর পথে ধৈর্যের সহিত জেহাদ করতে ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন হিজরত করে মদিনা শহরে আগমন করেছিলেন তখন তিনি এই সাহাবির বাড়িতেই অবস্থান করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামের বাড়িঘর এবং মসজিদ নির্মিত হওয়া পর্যন্ত তিনি সেই সাহাবির বাড়িতেই অবস্থান করেছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা একশো পঞ্চান্নটি আবু আইয়ুব আল আনসারি রদিয়াল্লাহ আন ইয়াজিদের নেতৃত্বে কনস্টান্টিনোপল বর্তমানে তুরস্ক দেশের ইস্তাম্বুল নগরী শহরের যুদ্ধের সময় বাহান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন তার জানাজার নামাজ পড়িয়েছিলেন সেই যুদ্ধের প্রধান সেনাপতি ইয়াজিদ এবং তাকে কনস্টান্টিনোপল শহরের প্রাচীরের নিকটে সমাহিত করা হয়েছিল এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক জীবনযাত্রার সমস্ত ভালো ও পবিত্র রুজি বা জীবিকা সর্বশক্তিমান আল্লাহর প্রদত্ত নেয়ামত তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন মহান আল্লাহর প্রশংসা করে এই সমস্ত নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে দুই সর্বশক্তিমান আল্লাহর প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি দেওয়া এবং তাতে গভীরভাবে গবেষণা করে তার তত্ত্বজ্ঞান লাভ করা মহান আল্লাহর একটি বড় উপাসনা বা ইবাদত তিন মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন তার সৃষ্টিকর্তা এবং রুজিদাতা মহান আল্লাহর সঠিক জ্ঞান লাভ করে তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে না ভুলে